আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في পড়ো হে প্রিয় কুরআন পড়ো আল্লাহর কালাম পড়ো কোরআনের ওই আয়াত দিয়ে এই জীবন গড় হৃদয় ছিল পাথরের মতো ছিল রুক্ষতা ছিল শতক্ষত কোরআনের ওই আয়াত শুনে পাথর সেজে ঝর্ণা হল হল বিগলিত মানুষের যে অন্তর আল্লাহ সুহামতাল্লাহ দান করেছেন সেই অন্তরে আল্লাহ সুহামতাল্লাহ চিন্তা করার ক্ষমতা দিয়েছেন চিন্তা শক্তি দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয়া আদায়ের জন্য আমাদের উচিত আল্লাহ সুবাহতাল্লাহকে নিয়ে চিন্তা করা আল্লাহর কালামের উপর মনোনিবেশ করা মনোযোগ দেওয়া যদি মানুষ আল্লাহ সুবাহতাল্লাহ থেকে গাফিল হয়ে যায় উদাসীন হয়ে যায় তাহলে সেই অন্তর হয়ে যায় পাথরের মতো কঠিন অনুভূতিহীন অতীতের সেই বানী ইসরায়েল সম্পর্কে আল্লাহ সুবাহতাল্লাহ কুরআনে এভাবেই বর্ণনা করেছেন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 সম্পর্কে উদাসীন নন গাফিল নন বেখবর নন পাথরের মতো কঠিন হয়ে যাওয়া এই অন্তরকে কোমল করা শুদ্ধ করার উপায় হচ্ছে কোরআনের আয়াতের মাধ্যমে অন্তরে প্রভাবকে গ্রহণ করা অন্যত্র আল্লাহ এই বিষয়ের উল্লেখ করেছেন অতি চমৎকারভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে কোরআনের আয়াতের মাধ্যমে এই কঠিন হয়ে যাওয়া অন্তর বিগলিত হতে পারে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون আল্লাহ সুবহানাহু বলছেন যারা মুমিন যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনও সেই সময় আসেনি যে তাদের অন্তরগুলো আল্লাহর স্মরণে এবং যে সত্য আল্লাহ নাজিল করেছেন তার কারণে তাদের হৃদয়গুলো বিগলিত হয়ে যাবে তারা যেন তাদের মতো না হয় পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এরপর এক সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেল এরপর তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছিল তাদের অধিকাংশই ছিল ফাসেক পাপাচারী اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون আল্লাহ সুবাহতাল্লাহ আরও বলছেন তোমরা জেনে রাখো আল্লাহ এই জমিনকে মৃত্যুর পর পুনরায় প্রাণ দান করেন মৃত্যুর পর পুনরায় জীবিত করেন আল্লাহ বলছেন আমি পরিষ্কারভাবে তোমাদের জন্য এই আয়াতগুলোকে বর্ণনা করে দিচ্ছি যেন তোমরা সেটা বুঝতে পারো যেন তোমরা অনুধাবন করতে পারো আল্লাহ এই কোরআনকে আমাদের জন্য হেদায়ত হিসেবে রহমত হিসেবে শিফা হিসেবে নাজিল করেছেন এর মাধ্যমে আমাদের মৃত অনুভূতিহীন অন্তরকে আমরা জাগ্রত করতে পারি আল্লাহ স্মরণে অন্তরে যে মরিচা পড়েছে তা পরিষ্কার করতে পারি কোরআনের প্রভাব গ্রহণ করার মাধ্যমে অশ্রু জলের মাধ্যমে পাথরের কথা আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন এবং পাথরে পাথর জমে একত্রিত হয়ে যে পাহাড় যে পর্বত গঠিত হয় যা কিনা এই জমিনকে ধরে রাখে সেই পর্বত সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত যদি তার উপর আল্লাহ সুহামতাল্লাহ এই কোরআনকে নাজিল করতেন একইভাবে যদি কোনো মানুষ এই কোরআনের আয়াতকে নিয়ে চিন্তা গবেষণা করে মনোযোগ দেয় মনোনিবেশ করে তাহলে তার অন্তরও বিগলিত হতে বাধ্য আল্লাহ সুহামতাল্লাহ চমৎকারভাবে কোরআনে উল্লেখ করেছেন তিনি বলেছেন وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে পেতে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে আমি এই সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যেন তারা চিন্তা গবেষণা করতে পারে যেন তারা তাফাক্কুর করতে পারে একইভাবে আল্লাহ রসুল্লাহ সাল্লামের হাদিস থেকেও আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া তিনি আমাদেরকে শিখিয়েছেন অন্তরে প্রশান্তি বিষণ্নতা থেকে মুক্তি এবং অন্তরে আলো বা নূর লাভ করার জন্য এবং সেটা কিভাবে ঘটবে সেটা ঘটবে কোরআনের মাধ্যমে দুয়ার মধ্যে চাওয়া হয়েছে ইয়া আল্লাহ আপনি এই কোরআনকে আমাদের জন্য হৃদয়ের বসন্ত বক্ষের জ্যোতি এবং দুঃখ নাশের কারণ করে দিন আমাদের উদ্বিগ্নতা এবং পেরেশান অবস্থা দূর করে দিন এই কোরআনের মাধ্যমে আল্লাহ আন্তাজ আলাল কুরআনা রবি আকালবি ওয়া নূরা সদরি ওয়া হুজনি ওয়া হাম্মি রসুল্লাহ সাল্লাম আল্লাহ সুবাহতাল্লাহ যখন তাকে নবুয়াদ প্রদান করলেন রিসালাত প্রদান করলেন এর যে গুরু দায়িত্ব এই মহা দায়িত্ব তার কাঁধে বহন করে তিনি খুবই পেরেশান অবস্থায় ছিলেন এরকম একটি অবস্থায় যখন কিনা মহাপ্রভু আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে জিব্রাইল আলাহিসাল্লাম কোরআনের আয়াতগুলিকে নিয়ে আসতেন সেটা যেন ছিল অনেকটা চিঠি সমতুল্য যেভাবে আমরা একজন প্রিয় মানুষের কাছ থেকে বার্তা এবং চিঠির অপেক্ষা করি তার থেকেও বেশি প্রশান্তি নিয়ে আসত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য সেই নাজিল হওয়া কোরআনের আয়াতগুলো শুধুমাত্র রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্যই নয় বরং সমস্ত মুসলিমদের জন্যই সেগুলো ছিল প্রশান্তি সমতুল্য কারণ সেটি এসেছে স্বয়ং রব্বুল আলমিনের কাছ থেকে এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা স্মরণ করতে পারি উম্মে আইমান রাজিউল্লাহ তাল আনহা তার ঘটনা উম্মে আইমান তিনি রাসুল্লাহ সাল্লাহামের মা সমতুল্য ছিলেন তিনি রাসুল্লাহ সাল্লাহামকে শিশু অবস্থা থেকেই কোলে পিঠে করে মানুষ করেছেন রসুল্লাহ সাল্লাহাম তিনিও তাকে মা বা ইয়া উম্মি বলে ডাকতেন আল্লাহ রসুল্লাহামের যখন ওফাত হয়ে যায় উম্মি আইমান তখনও জীবিত ছিলেন তিনি দীর্ঘ হায়াত লাভ করেছিলেন আবুকার সিদ্দিক এবং অমর ইবুল খাতাব রাইজলানহু তারা একবার ভাবলেন যে আমরা গিয়ে উম্মি আইমানকে দেখে আসি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন এই অবস্থায় তিনি কেমন আছেন এই দুইজন মহান ব্যক্তি যখন উম্মে আইমানের কাছে আসলেন তারা এসে দেখলেন উম্মে আইমান পূর্বে সে কথাগুলো স্মরণ করে রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের কথা স্মরণ করে অশ্রু বিসর্জন করছেন আবুবকর সিদ্দিক তাকে সান্ত্বনা প্রদান করার জন্য বললেন রাসুল্লাহ সাল্লাম দুনিয়ার জীবন শেষ করে দুনিয়ার হায়াত শেষ করে চলে যাবেন এটাই তো স্বাভাবিক এটাই তো আল্লাহর নির্দিষ্ট করে দেওয়া নিয়ম উম্মে আইমান তখন বললেন যে আমি তো এই কারণে কাঁদছি না যে আল্লাহ রাসুল আমাদের কাছ থেকে চলে গিয়েছেন বরং আমি এই কারণে কাঁদছি যে আসমান থেকে ওহি নাজিল হওয়া বন্ধ হয়ে গিয়েছে রাসুলুল্লাহ সাল্লাম যতদিন জীবিত ছিলেন আলো সুহামতাল্লাহ তার কাছে ফেরেস্তার মাধ্যমে ওহি নাজিল করেছেন কোরআনের আয়াতগুলোকে নাজিল করেছেন সেই আয়াতগুলোতে মুসলিমদের কথা ছিল অনেক সাহাবিদের কথা সেখানে থাকত তাদের জীবনকে কেন্দ্র করে সেই পরিস্থিতিগুলোকে কেন্দ্র করে আলো সুহামতাল্লাহ আয়াত নাজিল করতেন কাজে সেই আয়াতগুলো ছিল তাদের জন্য প্রাসঙ্গিক এবং খুবই প্রশান্তিদায়ক স্বস্তিদায়ক তার মাধ্যমে তারা দুনিয়াতে চলার শক্তি লাভ করতেন এবং দুনিয়াতে অবস্থান করেই না দেখা সেই জগৎ আখিরাতের জগতের জন্য পাথেয় তারা সংগ্রহ করতেন এই সব কিছুর মূল কেন্দ্র ছিল কোরআন আল্লাহর কালাম কাজেই সেই পরিস্থিতিগুলোকে চিন্তা করে কল্পনা করে মনের রাজ্যে জাগ্রত করে যদি আমরা নিমগ্ন হতে পারি তাহলে সেই নিমগ্নতার মধ্যেই রয়েছে প্রশান্তি আমাদের চেষ্টা করা উচিত কোরআন খুলে সেই আয়াতগুলোকে সেভাবে পড়া সেভাবে মনোযোগ দেওয়া যেন আমরা সেই সময়ে প্রবেশ করেছি যখন কিনা সাহাবা রাদি আল্লাহ তাল্লাহ আনহম আল্লাহ রসুলামের ইসলামের সাথে এই দুনিয়ার জমিনে হেঁটে বেড়াচ্ছিলেন কোরআন আমাদেরকে সেই বিরল সুযোগ প্রদান করছে যদি আমরা সেখানে নিমগ্ন হতে পারি তাহলে এটা হবে একটি টাইম ট্রাভেলের সমতুল্য আজকে আমাদের তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বে আমরা যে বইটিকে সামনে রেখে আলোচনা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই বইটির বাংলা শিরোনাম হচ্ছে আল কুরআন এ কিয়ামতের দৃশ্য মাসাহিদুল কিয়ামা ফিল কুরআন কুরআনে বর্ণনা করা সেই পরকালের জীবনের কথা আগের দুইটি পর্বে আমরা আলোচনা করেছিলাম সুরা কালামের আয়াত এবং সুরা মুজাম্মিলের আয়াত সম্পর্কে আজকে ইনশাল্লাহ তালা আমরা যাচ্ছি সুরা মুদাসির সেখানে বর্ণনা করা আখিরাতের বিষয়বস্তু সেগুলো সম্পর্কে একটি মত অনুসারে সুরা মুদাসির এটি হচ্ছে সুরা আলাকের পর নাজিলকৃত দ্বিতীয় সুরা অর্থাৎ সুরা আলাকের পর ইকরা সেখানে যে পাঁচটি আয়াত আল্লাহ সুহামতাল্লাহ নাজিল করলেন তারপরেই এসেছে এই সুরা মুদাসিরের আয়াতগুলো শুরুর আয়াতগুলো অন্যান্য মত অনুসারে সুরা মুদাসির নাজিলের ক্রম অনুসারে চতুর্থ সুরা সুরা আলাক সুরা কালাম সুরা মুজাম্মিল এবং এরপর সুরা মুদাসির উভয় দিক থেকেই এটা বোঝা যাচ্ছে যে সুরা মুদাসির একেবারে শুরুর দিককার সুরা সেখানে আখিরাতের কথা সবিস্তারে আল্লাহ সুহামতাল্লাহ বর্ণনা করেছেন ছাপ্পান্নটি আয়াতের এই সুরায় আমরা দেখতে পাই অষ্টম থেকে একান্ন নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুহামতাল্লাহ আখিরাতের বিষয়কে বর্ণনা করেছেন রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর সেই সময় যখন প্রথম সুরা আলাক নাজিল হল আল্লাহ সুহামতাল্লাহ তাকে প্রথম যে নির্দেশ দিয়েছিলেন সেটা হচ্ছে একর তুমি পড়ো এরপর সুরা মুজাম্মিল এবং মুদাসির সেখানে আল্লাহ সুহামতাল্লাহ নাজিল করলেন আরও দুইটি নির্দেশিকা কুম কুম ইকরা কুম কুম ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক এভাবে সুরা মুজাম্মিল সেখানে আলসুভাতাল্লাহ বললেন কুমিল্লাইলা ইল্লা কালিলা সুরা মুদাসির সেখানে আলসুভাতাল্লাহ বলছেন ইয়া আইহাল মুদাসির কুম ফা আনজির আলসুভাতাল্লাহ তার রাসুলকে নির্দেশ দিচ্ছেন আপনি উঠুন আপনি দাঁড়ান আপনি রাত্রি জাগরণ করুন এবং একই সঙ্গে আপনি মানুষদেরকে সাবধান করুন সতর্ক করুন আখিরাতের সেই জীবন সম্পর্কে সুরা আলাকের প্রথম সেই আয়াতগুলো যখন নাজিল হয়েছিল রসুল্লাহ সাল্লাম অভূতপূর্ব ঘটনার সম্মুখীন হয়ে তিনি আতঙ্কিত অবস্থায় ছিলেন যখন তিনি বাড়ি ফিরে এসেছিলেন সেই অবস্থায় তিনি তার প্রিয়তমা স্ত্রী উমুল মিনিন খাদিজা রাদিয়াল্লাহ তাল্লা আনহাকে বলেছিলেন যে তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও কম্বল দিয়ে ঢেকে দাও সেই বিষয়কে উল্লেখ করেই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 করতে শুরু করলেন এবং লোকেদের মধ্যে এর প্রতিক্রিয়া এবং প্রভাব দেখা দিতে শুরু করল রাসুল্লাহ দাওয়াত প্রতিক্রিয়া দাওয়াত প্রতিক্রিয়ামুক্ত প্রভাবমুক্ত ছিল না বরং সেটা মানুষদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলপাড় সৃষ্টি করে দিল সেই বিষয়কে বুঝে কেউ ইমান আনতে শুরু করল আবার কেউ কেউ সেটাকে অস্বীকার করতে শুরু করল কুফুরি করতে শুরু করল সুরামুদ্দাসিরে কিয়ামতের প্রসঙ্গে আল্লাহ সুহামতাল্লাহ বর্ণনা করেছেন প্রথমেই তিনি বলেছেন সিংগায় ফুৎকার দেওয়া হবে যেই দিন সেই দিন সম্পর্কে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যেই দিন সিংগায় ফুৎকার দেওয়া হবে সেই দিনটি হবে এক কঠিন দিন কাফেরদের জন্য فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে সেই দিন হবে এক সংকটময় দিন যা কাফেরদের জন্য সহজ নয় ذرني ومن خلقت وحيدا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 করে রেখেছেন কেয়ামতের দিন সবাই তার কাছে আসবে একাকী অবস্থায় সুরামুদ্দাসির আলো সুহামতাওয়ালা শুরুতেই কিয়ামতের সূচনা যার মাধ্যমে ঘটবে সেই মুহূর্ত সিংগায় ফুৎকার দেওয়া তার বর্ণনা দিয়ে শুরু করেছেন সিংগায় ফুৎকার এর ফলে একটি প্রচণ্ড শব্দ সৃষ্টি হয় এবং কানে সেটা একটি ব্যাপক আঘাত হানে দুনিয়ায় আমরা অনেকে বিগলের শব্দ শুনেছি সেই শব্দ একটি বিকট শব্দ সেই ভূমিকা দিয়ে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন সেই দিনটি হবে একটি কঠিন দিন যা কাফেরদের জন্য মোটেও সহজ দিন হবে না এভাবে বর্ণনা শুরু করে আল্লাহ সুহামতাল্লাহ আমাদের মনের মধ্যে এক ভয়াবহ অনুভূতি জাগিয়ে তুলছেন প্রচ্ছন্নভাবে কিভাবে কঠিন দিন ঘটবে কি আজাব আসবে সেটা স্পষ্ট বর্ণনা আল্লাহ সুহামতাল এখানে উল্লেখ করছেন না আজাবের অস্পষ্ট এবং সাধারণ ধারণা প্রদান করাই এখানে উদ্দেশ্য এর মাধ্যমে একটি ভয়ঙ্কর মানসিক অবস্থা সৃষ্টি করাই এই আয়াতগুলোর উদ্দেশ্য এরপর আল্লাহ সুহামতাল্লাহ একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন নাম উল্লেখ না করে তার প্রসঙ্গকে উল্লেখ করেছেন আল্লাহ সুহামতাল্লাহ এই সুরাতে একজন কুরাইশ সর্দারের কথা আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যে তাকে একাকি আমি সৃষ্টি করেছি আমার হাতে ছেড়ে দাও ন্যস্ত করো আমি তাকে বিপুল ধন সম্পত্তি দিয়েছি এবং সবসময় তার সঙ্গে সদা সঙ্গী সাথী তার সন্তানদেরকে প্রদান করেছি এবং তাকে খুবই সচ্ছলতা দিয়েছি এবং এই নিয়ামতগুলো লাভ করার পর সে আরও আশা করে যে আমি যেন তাকে আরও বৃদ্ধি করে দেই وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আমি তাকে বিপুল ধন সম্পত্তি দিয়েছি এবং সদা সঙ্গী পুত্রবর্গ দিয়েছি এবং তাকে খুব স্বচ্ছলতা দিয়েছি এরপরেও সে আশা করে আমি যেন তাকে আরও বেশি করে দেই কিন্তু সেটা কখনোই ঘটবে না আল্লাহ সুহামতাল্লাহ বলছেন কাল্লা কখনো নয় সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধ আচরণকারী আমি খুব শীঘ্রই তাকে আরোহণ করাবো এক শাস্তির পাহাড়ে আমি তাকে উঠাবো এক শাস্তির পাহাড়ে কেন এই কথা আল্লাহ মহামতালা বলছেন সেই ব্যক্তির অপরাধ কি ছিল বাইহাকের হাদিস অনুসারে আমরা দেখতে পাই তাফসির থেকে আমরা দেখতে পাই যে এই কথাগুলো এসেছে কুরাইশদের নেতৃবৃন্দ তাদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ওয়ালিদ ইবনে মগিরা সম্পর্কে যদিও সেটা ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে বলা হয়েছে কিন্তু এই একই আচরণ যত ব্যক্তিরাই করবে যুগে যুগে সমস্ত ব্যক্তিদের উপরেই এই কথাগুলো প্রযোজ্য হবে যারা ধন সম্পদে শক্তিশালী হওয়ার কারণে লোকজনের দিক থেকে শক্তিশালী হওয়ার কারণে এই সত্যকে অস্বীকার করবে আল্লাহ সুহামতাল্লাহর দিনকে অস্বীকার করবে ইসলামকে অস্বীকার করবে সেই রকম প্রত্যেক উদ্ধত কাফেরের জন্য এই কথাগুলো প্রযোজ্য আল্লাহ সুহামতাল্লাহ খুব শীঘ্রই তাদেরকে শাস্তির পাহাড়ে আরোহণ করাবেন বাইহাকির হাদিসে এসেছে ওয়ালিদ ইবনে মুগিরা প্রথম আউ ওকার সিদ্দিকের কাছে এসে কোরআন শুনেছিল শুরুর দিককার সেই সুরাগুলো যা নাদিল হচ্ছিল সেগুলো সে শ্রবণ করল এবং মুগ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে তার মুখ থেকে এই কথাগুলো বের হয়ে এসেছিল সে বলেছিল যে আল্লাহর কসম এটা কবিতাও নয় জাদুমন্ত্রও নয় এবং কোনো দিনগ্রস্ত বা মাজনুন ব্যক্তির কথাও নয় বরং এগুলো স্বয়ং আল্লাহর কথা যাতে কোনো সন্দেহের লেশমাত্র নেই কিন্তু পরবর্তীতে অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের প্রভাবে ওয়ালিদ ইবনে মুগিরা তার এই বক্তব্য পরিবর্তন করে ফেলে এবং সে নিজের পূর্বের স্বীকারোক্তিকে অস্বীকার করে সেটাকে পরিবর্তিত করে সে বলতে শুরু করে এগুলো হচ্ছে মানুষের কথা ইনহাজা ইল্লা কাউলুল বাসার এই ভয়াবহ মিথ্যাচারের কারণেই আল্লাহ সুহামতাল্লাহ তার সম্পর্কে কঠিন শাস্তির বর্ণনা প্রদান করে এবং তার মতো অন্যান্য যারাই যুগে যুগে কোরআনকে অস্বীকার করবে তাদের সম্পর্কে কঠিন শাস্তির বর্ণনা দিয়ে সতেরো থেকে তিরিশ একত্রিশ পর্যন্ত আয়াতগুলো আল্লাহ সুহামতাল্লাহ নাজিল করেছেন সেই আয়াতগুলো তিলাওয়াতির দিকে এবং তার অর্থের দিকে এবারে আমরা যাচ্ছি এখানে বলেছেন আমি শীঘ্রই তাকে আরোহণ করাব এক শাস্তির পাহাড়ে সে চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল অভিশপ্ত হোক সে কিভাবে সে এই সিদ্ধান্ত গ্রহণ করল আবারও সে অভিশপ্ত হোক কিভাবে এই সিদ্ধান্ত সে গ্রহণ করেছিল ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر সে চেয়ে দেখল এরপর ভ্রু কুঞ্চিত করল মুখ বিকৃত করল পেছনের দিকে ফিরল এবং সে দম্ভ প্রকাশ করল এবং ঘোষণা করল ইহা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নয় এটা হচ্ছে মানুষেরই কথা سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها تسعة عشر আল্লাহ বলছেন আমি তাকে নিক্ষিপ্ত করব সাকারে তুমি কি জানো সাকার কি যেটা তাদেরকে জীবিত অবস্থাতেও রাখবে না এবং মৃত অবস্থাতেও তাদেরকে ছেড়ে দেবে না সেটা তাদের গায়ের চামড়াকে দগ্ধ করে ছাড়বে পুড়িয়ে ছাড়বে সেই সাকারের তত্ত্বাবধানে রয়েছে উনিশ জন প্রহরী وَمَا جَعَلْنَا وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন আমি ফেরেস্তাদেরকে করেছি জাহান নামের প্রহরী কাফেরদের পরীক্ষা স্বরূপ আমি উহাদের সংখ্যা উল্লেখ করেছি যাতে এর মাধ্যমে কিতাবীদের দৃঢ় বিশ্বাস জন্মে দৃঢ় প্রত্যয় জন্মে ইমানদারদের ইমান আরও বৃদ্ধি হয়ে যায় এবং এর মাধ্যমে ইমানদার এবং কিতাবিগণ তারা কোনো সন্দেহ পোষণ করে না অপরদিকে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা এবং কাফেররা বলবে আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাতে চেয়েছেন এই সংখ্যা উল্লেখের মাধ্যমে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্টতায় ছেড়ে দেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন আল্লাহ সুহামদাল্লাহ বলছেন তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন অমা ইয়া আলামু জুনুদা রব্বিকা ইল্লাহ আল্লাহ সুহামতাল্লাহ বলছেন অমা হিয়া ইল্লা জিকরা লিল বাসার জাহান্নামের এই বর্ণনা তিনি মানুষের জন্য সাবধানবাণী হিসেবে উপস্থাপন করছেন এই সুরার বাকি অংশেও আল্লাহ সুহামতাল্লাহ কেয়ামতের দৃশ্যকে আমাদের সামনে উপস্থাপন করেছেন জাহান্নামী ব্যক্তিদের সম্পর্কে বর্ণনা প্রদান করেছেন অপরাধীদের সম্পর্কে বর্ণনা প্রদান করেছেন এবং আরও যে সমস্ত ব্যক্তিরা সাকারে নিক্ষিপ্ত হবে তাদের অপরাধগুলো কি হতে পারে সেগুলো সম্পর্কেও বর্ণনা প্রদান করেছেন সেই বিষয়ের দিকে আমরা যাচ্ছি দ্বিতীয় রুকুতে আল্লাহ প্রসঙ্গ পরিবর্তন করেছেন ভিন্ন বিষয়ের অবতারণা ঘটিয়ে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন কখনোই নয় চন্দ্রের কসম কসম রাত্রির যখন তার অবসান ঘটে এবং কসম প্রভাতের যখন উহা হয় আলোক উজ্জ্বল এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের একটি এটি মানুষের জন্য সতর্ককারী لمن شاء منكم أن يتقدم أو يتأخر كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر তোমাদের মধ্যে যে সামনে যেতে চায় যে এগিয়ে যেতে চায় যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তাদের জন্য এগুলো সতর্ককারী আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি নিজের কাজের জন্য দায়ী প্রত্যেক ব্যক্তি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 আমাদের মৃত্যু চলে আসলো আল্লাহ সুবাহতলা বলছেন সেই দিনে সুপারিশকারীদের কোনো সুপারিশ কারো কাজে আসবে না فما تنفعهم شفاعة الشافعين সেই দিন কোনো সুপারিশকারীর সুপারিশ কোনো কাজে আসবে না সেই দুর্ভাগা সাকারে নিক্ষিপ্ত ব্যক্তিদের জন্য সবশেষে এই উপদেশবাণীকে আবারও স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে বলছেন فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورة কাজেই উহাদের কি হল কেন তারা এই বিষয়গুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই উপদেশ থেকে কেন তারা মুখ ফিরিয়ে নিচ্ছে এমনভাবে তারা এই উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যেন তারা কোনো ভীত সন্ত্রস্ত গাধা যা কিনা আক্রমণকারী সিংহের সম্মুখ থেকে জীবন রক্ষা করার জন্য পলায়ন করে আল্লাহ সুবাহতাল্লাহ শেষের দিকে বর্ণনা করেছেন সেই সত্য অস্বীকারীদের সম্পর্কে যারা কোরআনকে অস্বীকার করার জন্য যদিও তাদের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 একটি উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক কিন্তু এটা কখনোই ঘটবার নয় বরং সেই সমস্ত ব্যক্তিরা তার আখিরাতের ভয় পোষণ করে না কখনোই সেটা হওয়ার নয় এই কুরআন এটা সকলের জন্যই উপদেশবাণী সকলের জন্যই তাজকিরা কাজেই যার ইচ্ছা সে এখান থেকে উপদেশ গ্রহণ করুক আল্লাহর অনুমতি ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকার রাখেন আমাদের আলোচনা শেষের দিকে আমরা চলে এসেছি এবং শেষ করার আগে আরও একবার এই সুরাতে যে ভয়াবহ চিত্রগুলো আল্লাহ সুহামতাল উপস্থাপন করেছেন তার মধ্যে কয়েকটি আবারও আমরা স্মরণ করতে পারি আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন আমি অনতি বিলম্বে তাকে নিক্ষেপ করব সাকারে তুমি কি জানো সেই সাকার কি যেটা তাদেরকে রেহাই দিবে না তাদেরকে ছাড়বে না না জীবিত অবস্থায় না মৃত অবস্থায় তারা সেখানে না থাকবে জীবিত অবস্থায় না থাকবে মৃত অবস্থায় এবং এই আগুন তাদের দেহের চামড়াকে দগ্ধ করে ছাড়বে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন সেই জাহান্নামের তত্ত্বাবধানে রয়েছে ১৯ জন প্রহরী এই আজবাবের ভয়াবহ বর্ণনা প্রদান করে এমনকি নবীকে আল্লাহ সুবাহতাল্লাহ তার অজ্ঞতাকেও উল্লেখ করে তাকে প্রশ্ন করেছেন অমা আজরা কামা সাকার আপনি কি জানেন সাকার কি জিনিস আল্লাহ সুবাহতাল্লাহ নিজেই তার সমাপ্তি এনেছেন তিনি বলেছেন যেটা সব কিছুকেই বিনাশ করে ছাড়ে কোনো কিছুই অবশিষ্ট রাখে না এবং সেটা মানুষের উপর এমনভাবে ছেয়ে যায় যে মানুষের কাছে একটি চমকের মতো সেটা এসে উপস্থিত হয় এবং তাকে দ্রুত গ্রাস করে ছাড়ে আগুনের অবিরাম লেলিহান শিখা তার দেহকে ঝলসে দিয়ে ছাড়ে সেখানে রয়েছে অনেক শক্তিশালী প্রহরী তাদের উপস্থিতিতে একজন ব্যক্তি সে দুনিয়াতে যতই শক্তিশালী হোক না কেন যতই প্রভাবশালী হোক না কেন তার সেই শক্তি প্রভাব প্রতিপত্তি কিংবা পরিবার পরিজন সংখ্যায় সন্তান সন্ততিতে বেশি হওয়া কোনো কিছুই বিন্দুমাত্র কাজে আসবে না আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন অমা ইয়া আলামু জুনুদা রব্বিকা ইল্লাহু তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না এই হচ্ছে এই সুরাতে বর্ণনা করা জাহান্নামের একটি চিত্র এই ছবিগুলো বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সাবধান করা উপদেশ প্রদান করা আমাদের অন্তরকে প্রস্তুত করা ক্ষতি থেকে বাঁচিয়ে দেওয়া বাস্তব চিত্রকে চোখের সামনে আল্লাহ উপস্থাপন করছেন এই সুরাত আল্লাহ কিয়ামতের দৃশ্যকেও স্পষ্ট হিসেবে উপস্থাপন করেছেন এমনভাবে উপস্থাপন করেছেন যেন এটা কোনো আলোক উজ্জ্বল বস্তুর চমকের মতো যা কিনা অন্ধকার পরিবেশকে উজ্জ্বল করে ছাড়ে আল্লাহ বলেছেন চন্দ্রের কসম কসম রজনীর যখন কিনা সেই রজনী শেষ হয়ে আসে কসম প্রভাতের যখন তা চতুর্দিক আলোক উজ্জ্বল করে ছাড়ে আল্লাহ সুবাহতাল্লাহ এই কসম দিয়ে বলছেন নাম ভয়ঙ্কর বিপদসমূহের অন্যতম মানুষের জন্য সাবধানকারী আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন নিঃসন্দেহে এই নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম মানুষের জন্য সতর্ককারী এই বর্ণাগুলোতে আল্লাহ সুবাহতাল্লাহ কোনো অস্পষ্টতা রাখেননি কাজেই এত স্পষ্ট বর্ণনা দেওয়ার পর আল্লাহ সুবাহতাল্লাহ জানিয়ে দিচ্ছেন মানুষ চাইলে সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে لمن شاء منكم أن يتقدم أو يتأخر আল্লাহ সুহামতাল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে চায় এগিয়ে যেতে যে চায় সামনে এগিয়ে যেতে যে চায় মুক্তি পেতে কিংবা যদি কেউ চায় পিছিয়ে থাকতে তাহলে সবার জন্যই এখানে উপদেশ রয়েছে এবং আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন প্রত্যেকের জবাবদিহিতা সম্পর্কে মানুষ যা কিছু অর্জন করে আমল করে সেই জন্য তাকে জবাবদিহিতা করতে হবে তিনি বলেছেন প্রত্যেক ব্যক্তি নিজ কাজের দায়ে আবদ্ধ তবে হ্যাঁ ডান দিকের লোকেরা দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তিরা আসহাব আলিয়ামিন তারা ব্যতিক্রম সেই ভয়ঙ্কর জাহান নামের শাস্তি সাকারে নিক্ষিপ্ত অবশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন যখন কিনা জান্নাতি ব্যক্তিরা তাদেরকে প্রশ্ন করবে যে কেন তোমরা এই সাকারে নিক্ষিপ্ত হলে তারা দীর্ঘ জবাব দিয়ে তার কারণ জানাবে হয়তো এতটুকু বলাই তাদের জন্য যথেষ্ট হতে পারত যে তারা বলতো আমরা ছিলাম অবিশ্বাসী সত্য প্রত্যাখ্যানকারী কাফের কিন্তু এর বিপরীতে দীর্ঘ জবাব তারা প্রদান করেছে তারা বলেছে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা মিসকিনদের আহার প্রদান করতাম না আমরা সমালোচনাকারীদের সঙ্গে মিলে সে বিভ্রান্ত ব্যক্তিদের সঙ্গে মিলে আমরা সমালোচনায় নিমগ্ন থাকতাম এবং এই বিচারের দিনকে আমরা অস্বীকার করতাম এভাবে যতক্ষণ না আমাদের সামনে মৃত্যু এসে উপস্থিত হয়ে গেল সবশেষে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন সেই দিন তাদের ব্যাপারে কোনো সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজে আসবে না প্রত্যেকের হবে একই অবস্থা একই পরিণতি সবশেষে আল্লাহ সুবাহতাল্লাহ তাদের সম্পর্কে প্রশ্ন রেখেছেন এবং বলেছেন ফামা আলাহুম তাদের কি হলো যে কেন তারা এই উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে উপমা পেশ করে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন তবে কি তারা সেই জঙ্গলের ভীত সন্তস্ত্র গাধার মতো যা কিনা আক্রমণকারী সিংহের সম্মুখ থেকে পলায়ন করে বিপরীত দিকে দৌড়ে পালায় এবং যারা আখিরাতকে ভয় করে না তাদের জন্য এই উপমাই যথেষ্ট ওসল্লাহ তালা আল সঈদিন মোহাম্মদ ওয়া আলহি ওসাহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন